السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আমরা ইতিপূর্বে হজের আলোচনা শেষ করেছি এবং আপনার হাজি সাহেবরা কিছু ভুল করে থাকেন সেগুলোর প্রতি কিছু ইঙ্গিত আমরা দিয়েছি এখন আরও কিছু আপনার ভুলের ব্যাপার আমরা অবশ্যই ধরিয়ে দেব যেগুলা মানুষ বেশি করে থাকেন এগুলা বিশেষ করে আমাদের খেয়াল রাখা দরকার সেটা হচ্ছে হ্যাঁ, যে যেগুলো করে থাকেন অনেকগুলোই আমরা তার মধ্যে তেত্রিশটা ভুলের প্রতি ইঙ্গিত করব হ্যাঁ প্রথম যেটা সেটা হচ্ছে অনেকে যখন ইস্তেফা করেন অর্থাৎ ডান বাহু যখন এরাম পর অবস্থায় আপনার তফের সময় খালি রাখার কথা অনেকে কিন্তু দেখা যায় এরাম পড়ার সাথে সাথে ডাইন বাহু আপনার খালি রাখেন এবার একেবারে আপনার হজ শেষ হওয়া পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আরাম পরে থাকেন ডাইন বাহু খোলা রাখেন এটা কিন্তু একটা ভুল কাজ এটা করতে যাবেন না আর অনেকে আসে তালবিয়া পড়ার সময় কি উচ্চস্বরে পড়েন না হুম হ্যাঁ এটা কিন্তু ঠিক না উচ্চস্বরে পড়া হচ্ছে সুন্নত এটা হচ্ছে নিয়ম এরামের পরেই তালবিয়া পড়া শুরু করবে এবং আরাফাতে মুজদালিফাতে সবখানে তালবিয়া পড়বে তৃতীয় নম্বর যেই ভুলটা করে থাকি অনেকে আপনার তালবিয়া পড়ার সময় একসাথে পড়ে মানে একই স্বরে একজনের নেতৃত্বে পড়ে এটা কিন্তু ভুল এটা করা যাবে না চার নম্বর ভুল আছে যে অনেকে মসজিদে ঢুকার সময় কাবা শরীফ দেখার সময় এরকম কিছু আপনার বানানো কিছু দোয়া বেদাতি দোয়া সেটা পড়তে চেষ্টা করেন সেগুলো পড়বেন না পাঁচ নম্বর যেটা সেটা হচ্ছে প্রত্যেকটা চক্কর দেওয়ার সময় সাই হোক অথবা তোয়াফ হোক এটার জন্য নির্দিষ্ট কিছু দোয়া অনেক বইতে পাওয়া যায় সেগুলো করতে যাবেন না সেগুলো রসুল থেকে আসেনি সেগুলো হচ্ছে বেদাত কিন্তু হচ্ছে আপনার ব্যাপক আকারে দোয়া আপনি করতে পারেন যেগুলো আগে বলেছি আমরা আল্লাহর জিগির করতে পারেন কোরআন তেলাবাদ করতে পারেন ছয় নম্বর যেটা ভুল সেটা হচ্ছে অনেকে তোয়াফের সময় এবং বিশেষ করে আপনার হ্যাঁ, যখন তোয়াফের সময় দোয়া করতে যান হ্যাঁ, তখন সম্মিলিতভাবে হ্যাঁ উচ্চ স্বরে আপনার কি করতে যান একটা সম্মিলিতভাবে নিষেধ সেটা তো আগেই বললাম হ্যাঁ অনেকে আছে উচ্চ স্বরে চিৎকার দিয়ে করেন এতে করে অন্যান্য মানুষকে কষ্ট দিয়ে থাকেন সেটা করতে যাবেন না সাত নম্বর যেটা সেটা হচ্ছে <clears throat> অনেকে আপনার সাফা পাহাড়ের দিকে যখন উঠেন তখন কাবার দিকে ইশারা করেন সেটা করা ঠিক নয় হ্যাঁ আট নম্বর যে কাজটুকু সেটা হচ্ছে অনেকে মহিলাকে দেখা যায় জোয়ান মহিলাদেরকে যে গ্রিন লাইট সাইজ করার সময় দুইটা গ্রিন লাইটের মাঝখানে দৌড়তে চেষ্টা করে পুরুষদের মতো সেটা করতে যাবে না হ্যাঁ, কারণ এটা মহিলাদের জন্য নয় পুরুষদের জন্য নয় নম্বর যে কাজটুকু ভুল করে থাকে অনেকে মনে করে যে আপনার সফা থেকে মারোয়া পর্যন্ত গেলেই এক একটা চক্কর নয় বরং সাফা থেকে আবার ঘুরে সাফা আসতে হবে এরকম অনেকে ভুল করে থাকেন এটা কিন্তু ঠিক নয় বরং ডাবল হয়ে যাবে তখন দশ নম্বর যেটা ভুল সেটা হচ্ছে অনেকে কিন্তু চুল কাটার সময় কিছুটাকে ছেঁচে ফেলেন আবার কিছু রেখে দেন হ্যাঁ অথবা কিছুটা এমনি কেটে ফেলেন কিছুটা রেখে দেন হ্যাঁ, পুরা মাথা চুল কাটেন না ছাঁচেন না হ্যাঁ এগুলো কিন্তু ভুল কাজ এটা অবশ্যই পুরোটাকে পুরো মাথাকেই কাটতে হবে অথবা আপনার ছেঁচে ফেলতে হবে এগারো নম্বর যে ভুল সেটা হচ্ছে আপনার আরাফার দিন হ্যাঁ, দোয়া করার সময় অনেকে কেবলামুখী হওয়ার চেষ্টা করে না সেটাও একটা ভুল বারো নম্বর হ্যাঁ, যেটা সেটা হচ্ছে আরাফার দিন কি জাবালে আরাফা যেটা আরাফার পাহাড় বলা হয় সেইখানে দোয়ার জন্য উঠার চেষ্টা করেন এটাও কিন্তু ভুল সেখানে উঠার হ্যাঁ কোনো দরকার নেই তেরো নম্বর যেটা ভুল সেটা হচ্ছে অনেকে আরাফার মধ্যে মিনার মধ্যে এবং আইয়ামে তার শিখের যে রাত্রগুলো আছে সেগুলোর মধ্যে সময় নষ্ট করে দেন বেফায়দা জিকে আজকার করে না এটাও কিন্তু ভুল কাজ এই গুরুত্বপূর্ণ মৌসুমে যদি আমরা আবাদত না করি তখন কখন করব চোদ্দ নম্বর যে ভুল সেটা হচ্ছে অনেকে মনে করেন যে আপনি জামরাতে যে পাথরগুলো মারা হয় সেগুলো মুজদালিফে থেকে নিতেই হবে এটা নয় এবং অনেকে মনে করেন সেগুলো ধুয়ে নেওয়া দরকার এর এগুলো সব ভুল পনেরো নম্বর যেটা সেটা আছে হ্যাঁ অনেকে জামারাতে পাথর মারার পরে ছোট জামারাত এবং মাঝারি জামারাতের পরে দোয়া করেন না হ্যাঁ এটাকে গুরুত্ব দেন না এটাও কিন্তু ভুল কাজ ষোলো নম্বর যে ভুল কাজ সেটা হচ্ছে অনেকে বয়সের কথা হিসাব রাখেন না যখন হাদি জবাই করবেন বয়সের কথা হিসাব রাখেন না ছাগলের মধ্যে এক বছর হতে হয় এটা অনেকে হিসাব রাখেন না হ্যাঁ ওটের মধ্যে পাঁচ বছর হতে হয় সুতরাং অনেকে আছে আবার হাদির মধ্যে অনেক দোষ ত্রুটি আছে এগুলোর খেয়াল করেন না অনেকে আছে হাদি জবাই দিয়ে ফেলে রাখে চলে যান সেগুলো একবারে নষ্ট হয়ে যায় অনেকে পাহাড়ি এলাকায় করতে চান সেটা ছাড়া বর্তমানে সুযোগ আছে আল্লাহ যে ব্যাংকের অধীনে আপনার হাদি টাকা দিয়ে দিলে ওরাই ব্যবস্থা করবেন সত নম্বর যে ভুল করা হয় সেটা হচ্ছে অধিকাংশ হাজিরা আপনার আরাফার দিন আসরের পরে হুম অনেকে আপনার বিদায় নেওয়ার জন্য আরাফার মাঠ থেকে মুজদারিফায় যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যান <clears throat> আসরের পরপর কিন্তু মনে করতে হবে সেই সময়টা কিন্তু দোয়ার সময় হ্যাঁ এবং ওই সময় আল্লাহ শাহানু সে আরপার মাঠের লোকদেরকে নিয়ে তাদের সাথে গর্ব করেন সুতরাং সেই সময়টাকে গুরুত্ব দিতে হবে সূর্য ডুবার পরেই কিন্তু আমরা সেখানে ত্যাগ করব হ্যাঁ? সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে আঠারো নম্বর যে কাজটা ভুল করে থাকেন সেটা হচ্ছে অনেক হাজির আমরা যে মাগরিব এসা মুজদারিফার রাত্রিতে আপনার হ্যাঁ, মাগরিব এসা পড়ার সময় ক্যাবলার দিকে খেয়াল করেন না যে কোন দিকে ক্যাবলা কারণ সে এলাকা তো অনেকে চিনেন না আন্দাজে একদিকে ক্যাবলা বানিয়ে নামাজ পড়তে শুরু করেন হ্যাঁ এটা কিন্তু ভুল কাজ হ্যাঁ অবশ্যই আশেপাশে জিজ্ঞাসা করতে হবে ক্যাবলা কোন দিকে সেটা যে জানে তার থেকে জেনে নিতে হবে এরকমভাবে ফজরের সময় একই কাজ ওই যে ক্যাবলা ঠিক করে না হ্যাঁ এটা অবশ্যই ভুল কথা ঠিক করে নিতে হবে নয় উনিশ নম্বর যে কাজটা ভুল করে থাকে অনেকে সেটা হচ্ছে যে রাত অর্ধেকের পরেই আপনার চলে যাওয়া শুরু করে হ্যাঁ আপনার মিনার দিকে মুজদালিফা থেকে এটাও ভুল কাজ আপনার মোজদালিফের থেকে শুধু যেতে পারবে যারা যাদের মাজুর মানুষ হ্যাঁ এবং মহিলারা তারা কিন্তু সাধারণ লোকেরা হ্যাঁ ওটা ত্যাগ করবে না রাত্রে শেষ রাত্র পর্যন্ত থাকবে ফজরের নামাজের পর পর্যন্ত এটা অবশ্যই খেয়াল রাখতে হবে কিন্তু এটা কাজ কিন্তু ওয়াজিব অনেকে খেয়াল রাখেন না ওই রাত্রি যাপন করা যাদের ছাড় আছে সেটা তো আছেই বিশ নম্বর যেটা ভুল করে থাকেন অনেকে আছে নিজে শক্তিশালী কিন্তু আরেকজনকে পাথর মারার জন্য হ্যাঁ তার প্রতিনিধি তৈরি হ্যাঁ, হিসেবে ঠিক করেন এটা কিন্তু ভুল কাজ আপনার শক্তি থাকলে আপনাকেই করতে হবে যে অক্ষম হ্যাঁ, সে অন্যজনকে হ্যাঁ, দায়িত্ব দিতে পারে একুশ নম্বর হচ্ছে অনেকে রাগ করে আপনার জামরার জায়গার মধ্যে জুতো মারেন বড় পাথর মারেন এতে করে আপনার কোনো লাভ নেই শয়তান এখানে বসে থাকে নাই আপনার আঘাত পাওয়ার জন্য বাইশ নম্বর যে ভুল সেটা হচ্ছে অনেক হাজিরা আল্লাহ হেদায়ত করুক হ্যাঁ ঈদের দিনে অনেক সময় সৌন্দর্য বাড়ানোর জন্য তারা সেভ করে ফেলেন এটা কিন্তু আপনার ভুল একটা পাপের কাজ হ্যাঁ তেইশ নম্বর যেটা সেটা হচ্ছে অনেকে হ্যাঁ হাজরা আসফদ পর্যন্ত পৌঁছার জন্য হাজরা আসফদকে চুমা দেওয়ার জন্য অনেকে ভিড় করে থাকেন এটা কিন্তু বিরাট মারাত্মক দোষ কারণ এটা আপনার একটি হারাম কাজ অনেকে এখানে হাতাহাতি করে থাকেন রাগারাগি করেন হ্যাঁ জোকা দেন হ্যাঁ কারোর সাথে কেউ সুযোগ না দিতে চাইলে হ্যাঁ সুতরাং এগুলো করা যাবে না ২৪ নম্বর যেটা ভুল করে থাকেন সেটা হচ্ছে অনেকে মনে করেন যে এই পাথরটা নিজেই লাভ দিতে পারে সুতরাং অনেকে কি করে এই পাথরটা মুছে নিজের শরীর মুছতে চেষ্টা করে এটা কিন্তু মূর্খতা হ্যাঁ বরং আপনার লাভ দিতে পারেন একমাত্র আল্লাহ পাথর কখনো লাভ দিতে পারেন না এই কারণে চমৎকার কথা বলেছিলেন হজরত তোমর ফারুক রদি আল্লাহ পাথর যখন তিনি ধরতে এসেছিলেন তখন তিনি বলেছিলেন হাজার তিনি বলেন হে পাথর আমি জানি তুমি একটা পাথর মাত্র তুমি লাভ ক্ষতি করতে পারো না যদি রসুল আকরম সাসম তোমাকে চুমা দিতেন আমি চুমা দিতেন না দিতাম না পঁচিশ নম্বর যে ভুল করে থাকে অনেকে কিছু কিছু হাজিরা যে আপনার কাবা শরীফের প্রত্যেকটা কোনাকে ধরতে চেষ্টা করেন হ্যাঁ এরকমভাবে কাবা শরীফের দেয়ালকে মুছে দেওয়ার চেষ্টা করে এগুলো সব হচ্ছে মূর্খতা শুধু আপনি ধরবেন আপনার রুকনি এমানিকে চুমা দেওয়ার জায়গা সেটা হচ্ছে হাজরা আসদকে সুতরাং এইগুলো মাত্র কিন্তু অনেকে পুরো সব কোনা ধরতে চেষ্টা করেন এটা ভুল ২৬ নম্বর ভুল হচ্ছে অনেকে রুকনি এমানিকে চুমা দিয়ে বসেন এটাও কিন্তু ভুল চুমা দিবে শুধু হাজার আসফাদকে সাতাশ নম্বর ভুল হচ্ছে এই কাবার হ্যাঁ, তপ করার সময় অনেকে হিজের যেটা মানে কাবার শরীফের হুম আপনার হাজরা আসবাদের সাইডের পরের সাইড এখানে দেখবেন কাবার শরীফের বাইরে কিছু জায়গা আছে ওটাকে হিজের বলা হয় এটার ফাঁক দিয়ে কখনো তোয়াফ করা যাবে না তোয়াফ করলে তোয়াফ হবে না ওটার বাইরে দিয়ে করতে হবে আঠাশ নম্বর হচ্ছে মিনার মধ্যে নামাজগুলো একসাথে পড়া সেটা কিন্তু পড়া যাবে না ভিন্ন ভিন্ন পড়তে হবে প্রত্যেকটা নিজ নিজ সময়ের মধ্যে জমা শুধু করবে মুজদালিফার মধ্যে হ্যাঁ, এবং আপনার আরাফার মধ্যে এছাড়া জমা করবে না নামাজগুলোর মাঝে আছে উনত্রিশ নম্বর যে ভুল করে থাকে যে কিছু কিছু হাজিরা তারা প্রথমে জামরায় আঁকাবা পাথর মেরে থাকে হ্যাঁ আপনার এগারো বারো তারিখের মধ্যে বারো তেরো তারিখের মধ্যে এটা কিন্তু ভুল হ্যাঁ এগারো বারো তেরো তারিখের মধ্যে পাথর মারতে গেলে প্রথম ছোট তারপরে মাঝারি তারপরে বড়টা কিন্তু ঈদের দিন যেটা দশ তারিখে সেই দিন শুধু জামরায় আঁকাবা মারবে সেটা খেয়াল রাখবে তিরিশ নম্বর ভুল করে থাকে অনেকে যে আপনি অনেকে পাথর সারটা একসাথে নিয়ে একসাথে মেরে দেয় সেটা কিন্তু ভুল কে অনেক আলেম বলেছেন এরকম করলে একটা হিসেবে গণ্য হবে বরং প্রত্যেকটা ভিন্ন ভিন্ন করে মারতে হবে আল্লাহ আকবর বলে বলে একত্রিশ নম্বর যে ভুল হয়ে থাকে অনেকে আপনার মিনের মধ্যে আপনার জামারা পাথর মারার আগে মিনা ছেড়ে তোয়াফ করতে চলে যান বিদায় তোয়াফের জন্য বারো তারিখে অনেকে হ্যাঁ যাদের ফ্লাইট তাড়াতাড়ি আসে অনেকে সকালবেলায় বিদায় তোয়াফ করে মক্কা থেকে আপনার তারপরে পাথর মারে মিনা থেকে বের হয়ে যান এটা ঠিক নয় কারণ আপনার পাথর মারা আগে তারপরে বিদায় তোয়াফ সুতরাং আপনার ধারাবাহিকভাবে করতে হবে এটা খেয়াল রাখতে হবে বত্রিশ নম্বর যেটা সেটা হচ্ছে অনেকে কাবাকে ইশারা দিয়ে তারপরে কাবাকে বিদায় দেয় হম এবং তারপরে অনেকে আসে বিদায় অফ করার পরে আপনার কাবাতে অবস্থান করে মানে হারাম এলাকার মধ্যে অবস্থান করে এটাও ভুল কারণ আপনি বিদায়ী তফ করবেন সর্বশেষ তেত্রিশ নম্বর যে ভুল সেটা আছে অনেকে রসুল আকরম সাল্লাম কবর জিয়ারত করার জন্য অনেকে ভিন্নভাবে আপনার নিয়ত করে হ্যাঁ, মদিনায় যান সেটাও ভুল বরং নিয়ত করতে হবে আপনার মসজিদে নামাজ পড়ার জন্য পাশাপাশি আপনার রসুলের কবর জিয়ারত করবে অথবা দুইটা যদি একসাথে নিয়ত করে তাতেও সমস্যা নেই কিন্তু ভিন্ন বিভিন্নভাবে রসুলের কবর জিয়ারত করার উদ্দেশ্যে সফর করবে না এইগুলো হচ্ছে প্রসিদ্ধ যে ভুলগুলা হাজিরা করে থাকেন সেটার দিকে আমরা ইঙ্গিত দিয়েছি আল্লাহ শানু হাজিদেরকে এই সমস্ত ভুল থেকে হ্যাঁ ত্রুটি থেকে দূরে রাখুন সেটাই কামনা করবো ওসল আল্লাহ আলা নবীনা মোহাম্মদ ওয়ালা আলহি ওসাহি আজমাইন